সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار মুমিন লোকটি বলল হে আমার কওম তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করব হে আমার কওম পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে ইলান تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار হে আমার কওম ব্যাপার কি আমি তোমাদেরকে দাওয়াত দিই মুক্তির দিকে আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোনো দাওয়াত নেই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান নামী আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب অতপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো وإذ يتحاجون في النار فيقول الضعفاء الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار যখন তারা জাহান নামে পরস্পর বিতর্ক করবে অতপর দুর্বলেরা অহংকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা এখন জাহান নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি অহংকারীরা বলবে আমরা সবাই তো জাহান নামে আছি আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب যারা জাহান নামে আছে তারা জাহান নামের রক্ষীদেরকে বলবে তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আদি সহ তোমাদের রসুল আসেননি তারা বলবে হ্যাঁ রক্ষীরা বলবে তবে তোমরাই দোয়া করো বস্তুত কাফিরদের দোয়া নিষ্ফলই হয় আমি সাহায্য করব রসুলগণকে ও মোমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দ গৃহ নিশ্চয়ই আমি মুসাকে হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়ত স্বরূপ অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলিল ব্যতি রেখে তাদের অন্তরে আছে কেবল আত্মম্ভরিতা যা অর্জনে তারা সফল হবে না অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون মানুষের সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অন্ধ ও চক্ষুষ্মান সমান নয় আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী তোমরা অল্পই অনুধাবন করে থাকো إن الساعة لآتية لا ريب فيها لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين কেয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে الله لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তিনি আল্লাহ যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা সবকিছু স্রষ্টা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ كذلك يؤفك الذين كانوا بآيات الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ বরকতময় তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাঁকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে